জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান শোনো নবীর প্রেমিকেরা শোনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর প্রেমিকেরা শোনো আল্লাহর বান্দা যারা ইমান নিয়ে থাকতে হলে ধরো তাওহিদের কামান ইমান নিয়ে থাকতে হলে ধরো তাওহিদের কামান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান আমরা সবাই খোদার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই খোদার সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান হোসাইন তুমি আছো কোথায় আমরা সবাই খুঁজি তোমায় হোসাইন তুমি আছো কোথায় আমরা সবাই খুঁজি তোমায় তোমার মতো দিনের পথে বিলিয়ে দেব প্রাণ তোমার মতো দিনের পথে বিলিয়ে দেব প্রাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম গড়া কোন কারণে ভুলে গেল তৌহিদ স্লোগান কোন কারণে ভুলে গেল তৌহিদ স্লোগান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ইমান জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ইমান জাগো জাগো بنگل مسلمان جگو جاگو بنگل مسلمان جگہ جاگ بنگل مسلمان جگہ جاگو بنگل مسلمان جگہ جاگ بنگل مسلمان